الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আমরা আগেকার মতো আবারও কোরআন সংক্রান্ত কিছু আধুনিক মাসলা মাসাইল নিয়ে আলোচনায় আসছি আপনাদের সামনে এখন আমরা আরো কিছু আলোচনা করব এখনকার যে প্রথম মশলাটা সেটা হচ্ছে যে কোরআন মজিদের মধ্যে তাজবিদের বিধানগুলো বোঝানোর জন্য তাজবিদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো বোঝানোর জন্য কোনো চিহ্ন ব্যবহার করা এটা শরীয়তে জায়েজ রয়েছে এটা সঠিক বিধান হচ্ছে এটা আরেকটি মশলা হচ্ছে যে আপনার কেরাত আপনার লেখার জন্য কোরআনের মধ্যে যে কেরাত কোরআনের মধ্যে অনেকগুলো কেরাত আছে হ্যাঁ এই কেরাতগুলো বোঝানোর জন্য আপনি আলামত ইত্যাদি ব্যবহার করতে পারবেন এই কেরাতগুলো লেখা সম্ভব হ্যাঁ এই কেরাতগুলোর প্রতি ইশারা ইঙ্গিত দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হ্যাঁ এটা জায়েজ শরীয়তের মধ্যে এরকম আরেকটি মশলা হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে বর্তমান যুগে কিছু কোরআন শরীফ আমরা দেখতে পাই সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আল্লাহর যে নামগুলো আছে সেগুলো ভিন্ন রঙের বিশেষ করে লাল রং বিশেষ করে ব্যবহার করা হয় হ্যাঁ আমরা দেখেছি এরকম কোরআন মার্কেটের মধ্যে আছে কিন্তু এটা ব্যবহার করা শরীয়তে জায়েজ গবেষক মত ব্যবহার করেছেন কারণ সেটা আপনার ভিন্ন করে দেখিয়ে আপনার আল্লাহর প্রতি ভিন্ন দৃষ্টিকোণ যে শুধু ওটারই গুরুত্ব অন্যটার গুরুত্ব নয় এরকম কিছু হয়তো বা বোঝা যায় এজন্য গবেষক এটাকে নিষেধ করেছেন যেগুলো ভিন্ন করে রং করা যাবে না হ্যাঁ এরকম আরেকটি মশলা হচ্ছে সেটা হচ্ছে আপনার আরেকটি বারবি কোরআন নামে একটা কোরআন পাওয়া যায় যেগুলো আপনার রং চং দিয়ে হ্যাঁ, বিশেষ করে স্বর্ণের কারাল ইত্যাদি ব্যবহার করে যেগুলো তৈরি করা হয় সেগুলো আপনার সাধারণত হ্যাঁ, ছাপানো বা সেগুলা বেচা বিক্রি সেটা হ্যাঁ, গবেষক নাজায়জ বলেছেন হ্যাঁ ষোলো নম্বর আরেকটি মশলা সেটা হচ্ছে যে কোরআন খতমের দোয়া কখনো কোরআনের পিছনে দিয়ে কোরআন খতমের দোয়া সেটার সাথে সেট করে দেওয়া কখনো জায়জ হবে না তখন মানুষে মনে করবে যে এটা সুন্নতি পদ্ধতি আমার দেশে তো এমন হয়েছে যে কোরআনের পিছনে অনেক কিছুই অ্যাড করা হয় কোরআনের পিছনে দেখা যায় অনেক কোরআনের তাবিজও অ্যাড করে দেওয়া হয়েছে হ্যাঁ আপনার অনেক কিছু আপনার দোয়া ইত্যাদি অনেক কিছু অ্যাড করে দেওয়া হয় সেটা কোরআনের মতো অনেকে মনে করে বসে অনেককে যখন বলা হয় যে তাবিজ শিরিক তখন অনেকে রেফারেন্স দেয় যে কোরআনের মধ্যে সেটা পাওয়া যায় তাইলে এটাই আপনার বিশাল ঝামেলা হয় হয়ে গেছে এই কারণে গবেষক বলেছেন হ্যাঁ, যে আপনার কোরআনের শেষে কখনো কোরআন খতমের দোয়া সেখানে লিখে দেওয়া যাবে না হ্যাঁ, সতেরো নম্বর যে মাসালা সেটা আছে যে কোরআন নিয়ে কোনো মুসলমান হ্যাঁ, বর্তমান যুগে কাফের এলাকায় সফর করতে পারবেন যদিও সেই কাফের এলাকার সাথে যুদ্ধ চলে এমন যদি এলাকা হয় যেটাকে বিলাদ হারবিয়া বলা হয় আরবিতে যদি আপনার দেখা যায় কারণ বর্তমান যুগে আন্তর্জাতিকভাবে আপনার কিছু নিয়ম কারণ আছে যে মুকাদ্দাসাত যে জিনিসগুলো আছে সেগুলো আপনার রক্ষা করতে হবে যে প্রত্যেক ধর্মের মধ্যে হ্যাঁ, যেগুলোকে মানুষ সম্মান দিয়ে থাকে সেগুলো সম্মান রক্ষা করতে হবে এ আইন থাকার কারণে সুতরাং কাফের এলাকাও আপনি কোনো মুসলমান কোরআন নিয়ে সফর করতে পারে হ্যাঁ যদিও আগে এটা যায় ছিল না যে অবমাননা করা হবে এই জন্য কিন্তু যখন এখন আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে সুতরাং সেটাতে সমস্যা নেই আরেকটি মশলা আঠারো নম্বর সেটা হচ্ছে আপনার হ্যাঁ, কোরআন যদি অব্যবহৃত হয়ে যায় অর্থাৎ কোরআন ছিঁড়ে গেছে মানে এখন আর পড়া হচ্ছে না তাইলে বর্তমানে যে কাগজ কাটার যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দিয়ে কাগজ কাটা যেতে পারে কিন্তু শর্ত হচ্ছে এমনভাবে কাটতে হবে যে কোনো অক্ষর এবং কোনো শব্দ সেটা কোনোভাবেই বোঝা যায় না এমন হতে হবে আরেকটি মশলা উনিশ নম্বর যে মশলা সেটা হচ্ছে যে আপনার আহ কোরআন নষ্ট যখন হয়ে গেছে এই কোরআনের যে কাগজগুলো আছে এই কাগজগুলোকে নতুন করে মডিফাই করে এটার থেকে লাভবান হওয়া সেটা কিন্তু জায়েজ গবেষক জায়েজ বলেছেন যে নষ্ট কাগজগুলোকে কাজে লাগানো যেতে পারে অন্যভাবে হ্যাঁ এটা দিয়ে লাভবান হওয়া সম্ভব হুম যে নতুন করে কাগজ তৈরি করা বা এ জাতীয় কিছু করা যেতে পারে আরেকটি মশলা বিশ নম্বর তিনি বলেছেন যে আপনার কোরআনকে গাড়ি ইত্যাদিতে শুধু বরকত গ্রহণ করার জন্য অথবা কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অথবা কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদি থেকে বাঁচার জন্য কোরআন মাজিদকে আপনার গাড়িতে রাখা যাবে না অনেককে দেখা যায় যে গাড়িতে এরকম রেখে হ্যাঁ, দিয়ে থাকেন অনেকে অনেকে ঝুলিয়ে রাখেন কেউ আসে সামনের বোর্ডের মধ্যে রেখে দেন বা এই জাতীয় জাতীয় কিছু যদি বরকতের উদ্দেশ্য হয় এবং কুদৃষ্টি থেকে রক্ষা উদ্দেশ্য হয় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার উদ্দেশ্য হয় তাইলে সেটা রাখা যাবে না কারণ অ্যাক্সিডেন্ট থেকে ইত্যাদি থেকে রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ শাহরুহ এরকম ভাবে একুশ নম্বর আরেকটা মাসালা তিনি বলছেন যে কখনো কোরআন ছাপানোর ক্ষেত্রে আহ হ্যাঁ আপনার কাফের অংশীদারিত্ব জায়জ হবে না যে কাফেরও কোরআন ছাপানোর ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন তবে কোরআন ছাপানোর আগের টেকনিক্যাল কাজে কাফেরকে আপনার সহযোগিতা লাগানো যেতে পারে হ্যাঁ যদি প্রয়োজন একান্ত দেখা দেয় যে ও ছাড়া আর কেউ পাওয়া যাচ্ছে না কিন্তু সরাসরি যখন ছাপতে যাবে তখন কিন্তু কাফেরকে সেখানে ব্যবহার করা জায়জ হবে না এরকম ভাবে কোরআনকে আরেকটি মাসালা বাইশ নম্বর মাসালা যে আপনার কোরআনকে ছাপানো ছোট একবারে নিতান্ত ছোট আকারে কোরআন ছাপানো জায়জ হবে না যেই কোরআন পড়া সম্ভব নয় বর্তমান যুগে আপনারা দেখেছেন এতটুক কোরআন পাওয়া যায় এতটুক কোরআন পাওয়া যায় মানে তাবিজ আকারে কোরআন পাওয়া যায় হুম এগুলা ছাপানো যেটা পড়া একেবারেই সম্ভব নয় এরকম কোরআন ছাপানো কখনো জায়েজ হবে না হ্যাঁ এরকম ভাবে আরেকটি মাসালা তেইশ নম্বর মাসালা সেটা হচ্ছে আপনার আহ যে হোটেলগুলা বর্তমানে হাইফাই হোটেল আছে অনেক হোটেলের রুমে রুমে কোরআন আপনার বিতরণ করা রুমে রুমে কোরআন রাখা যে কোনো ব্যক্তি হোটেলে যদি আসে সে কোরআন যেন খুঁজে পায় যদি পড়ার ইচ্ছা হয় হ্যাঁ সেই জন্য রাখা যায় আছে চব্বিশ নম্বর যে মশলা সেটা আছে যে কখনো আপনার সৌন্দর্যের জন্য কোনো আয়াতকে লেখা যাবে না অনেকে সৌন্দর্যের জন্য আয়াত লিখে রাখেন শুধু সৌন্দর্য দেখার জন্য যে সুন্দর লাগে হ্যাঁ, এরকম অনেকে লিখিত আয়াত আপনি টাঙ্গিয়ে রাখেন সৌন্দর্যের জন্য যেখানের মধ্যে দেখা যাবে যে মানে আয়াতগুলো লেখা হয়েছে অক্ষর একটা একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং হ্যাঁ, এরকমভাবে শব্দকেও শব্দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেটা পড়াই যায় না এবং অথবা পড়তে খুবই কষ্ট হয় যে পারঙ্গম সে পড়তে পারে যে মানে কোরআন আয়াত সম্পর্কে আইডিয়া আছে সেই মাত্র পড়তে পারে এরকম কোনো কিছু রাখা যাবে না হ্যাঁ এগুলো যেটা পড়ে লাভবান হওয়া যায় না শুধু সৌন্দর্যের জন্য সেটা তিনি বলেছেন জায়েজ নয় পঁচিশ নম্বর যেই আপনার মাসালা তিনি বলেছেন সেটা হচ্ছে কোনো আয়াত অথবা কোনো একটি আয়াত অথবা অনেকগুলো আয়াত কোনো মানুষের ছবিতে অথবা কোনো প্রাণীর ছবিতে অথবা কোনো পাখির ছবিতে লেখা জায়েজ নয় অনেকে এরকম করেন বর্তমানে দেখা যায় যে মানুষের ছবিতে আয়াত লিখেছেন অথবা কোনো পশুর ছবিতে আয়াত লিখেছেন মানে লেখে ছবির আকৃতি দিয়েছেন না সেটা কখনো জায়েজ হবে না কোরআনের অবমাননা হচ্ছে এই জন্য এরকমভাবে আরেকটি মশলা ২৬ নম্বর মশলা সেটা হচ্ছে যে আপনার কোনো জায়গার মধ্যে যেই জায়গার কোনো হ্যাঁ অবহেলিত জায়গা সেই জায়গার মধ্যে কোনো সম্মান দেওয়া হচ্ছে না এরকম জায়গার হ্যাঁ অবহেলিত জায়গার মধ্যে কোরআন কোরআনের কোনো আয়াত টাঙ্গিয়ে রাখা জায়জ নেই যেমন যেখানে খেল তামাশা হয় হ্যাঁ আপনার হ্যাঁ, সেইখানে আপনার কোরআনকে এরকম ঝুলিয়ে রাখা হ্যাঁ কখনো জায়জ নয় কারণ অবমাননার জায়গা হ্যাঁ এখানে খেল তামাশার জায়গা সেখানে কখনো আপনার কোরআনের সম্মান রক্ষা পাবে না হ্যাঁ অথবা যদি আয়াতগুলা কোনো বোর্ডের মধ্যে লেখা হয় হুম সেটা কোনো নিষিদ্ধ জায়গার মধ্যে শরীয়তে যেখানে নিষিদ্ধ হ্যাঁ, মানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হ্যাঁ, সেইখানে করা হয় সেইখানে এরকম প্লেট আকারে আপনার আয়াত লিখে দেওয়া যাবে না হ্যাঁ, হ্যাঁ যেখানে অনেকে লেখা যায় শব্দগুলাকে ভিতরে ঢুকিয়ে দেয় এক শব্দের ভিতরে আরেকটা ঢুকিয়ে হুম অনেক সময় কোরআন পড়াই যায় না সেখান থেকে এমন হয়ে থাকে এরকম ভাবে আপনার শুধু মজলিসের সৌন্দর্য বর্ধনের জন্য কোরআন লিখে সেখানে টাঙ্গিয়ে রাখা পড়ার কোনো উদ্দেশ্য না সেখান থেকে কিছু আপনার মানে শিক্ষা গ্রহণ কোনো উদ্দেশ্য না এরকমভাবে টাঙ্গানো সেটাও না যায় অথবা এরকম কোনো কোরআনকে লেখে রাখা যে কোনো ফাসেদ উদ্দেশ্যে হ্যাঁ, খারাপ উদ্দেশ্যে যেমন হ্যাঁ, আপনার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অথবা আপনার কারোর আপনার হিংসা বিদ্বেষ থেকে বাঁচার জন্য অথবা কোনো রিজিক আনার জন্য হ্যাঁ অথবা এরকমভাবে নিজের কারোর দোকানের মধ্যে দোকানের হ্যাঁ, পণ্য যেন ভালো করে বিক্রি হয় সেই জন্য অথবা মানুষকে উৎসাহিত করার জন্য যেন কিনতে আসে হ্যাঁ এরকম মানুষকে টানার জন্য হ্যাঁ এইগুলার উদ্দেশ্যে আপনার কোরআনকে লিখে রাখা যাবে না হুম এরকম ভাবে কারণ এগুলো অসৎ উদ্দেশ্য আপনার যেটা কোরআন সেই জন্য নাজিল হয়নি বরং কোরআনকে উল্টো জায়গায় ব্যবহার করা হয়েছে এই কারণে সেইখানের মধ্যে এগুলো ব্যবহার করা যায়জ নেই সাতাইশ নম্বর যেই মাসালা সেটা হচ্ছে যখন আপনার শরীয়ত বিরোধী আপনার কোনো জায়গার মধ্যে এমন যে কোরআনের কোনো প্লেট মানে কোরআনের কোনো এরকম প্লেট আকারে তৈরি করা হয়েছে হুম যে এখানে কোনো শরীয়ত বিরোধী কিছু পাওয়া যাচ্ছে না এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে একমাত্র উপদেশ গ্রহণ করা এমন যদি হয় হ্যাঁ, অনেকখানে এরকম দেখা যায় অনেকে যে শরীয়ত বিরোধী কোনো জায়গা না বা শরীয়তের কোনো নিষেধাজ্ঞার অধীনে পড়ে না কিন্তু যেমন ঘরের মধ্যে কারোর বৈঠকখানা বা অফিসের মধ্যে সামনে কোনো আয়াত সুন্দরভাবে এরকম টাঙ্গিয়ে রাখা হয়েছে যে আয়াত গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য সেটা থেকে বারবার শিক্ষা গ্রহণের জন্য এবং সেটাকে স্মরণ করার জন্য কেউ যদি এরকম লেখে থাকে তাইলে তাতে কোনো অসুবিধা নেই এরকম টাঙ্গিয়ে রাখা যেতে পারে এরকম ভাবে আরেকটি মশলা আঠাশ নম্বর সেটা হচ্ছে যে আপনার যেখানের মধ্যে কোরআনটা অবৈধভাবে লেখা হয়েছে মানে আগে যে অবৈধ নিয়ম বলা হয়েছে অবৈধভাবে লেখা হয়েছে সেটার বেচা বিক্রি জায়েজ নেই হ্যাঁ মানে অবৈধ যেটা শরীয়তে অবৈধ বলে বলে দেওয়া হয়েছে সেরকমগুলোর বিক্রিও চলবে না যে জিনিস অবৈধ সেটার বিক্রি অবৈধ এটা একটা সূত্র সুতরাং সেটা করা যাবে না যদি কোরআনকে বিশুদ্ধ মানে পদ্ধতিতে লেখা হয় মানে শরীয়তে নিষেধ করা হয় না এমন পদ্ধতি ব্যবহার করে লেখা হয়েছে সুতরাং সেটার বেচা বিক্রিও আপনার জায়েজ হবে যাবে তাতে কোনো সমস্যা হবে না আরেকটি মশলা বলে আমরা শেষ করতে চেষ্টা করব সেটা হচ্ছে যে কোরআনের যে আয়াতগুলোকে আপনার অনেকে নিজের কম্পিউটারের মধ্যে কম্পিউটারের পিছনে যে লেখে রাখে মানে কম্পিউটারের যে স্ক্রিন আছে স্ক্রিনের মধ্যে আপনার খালফিয়া হিসাবে ব্যবহার করা হয় আপনার মানুষে অথবা মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে কোরআনকে আপনার লেখে রাখা কোন কোরআনের আয়াতকে কেন মানে আয়াতটা এমন গুরুত্বপূর্ণ যে যদি কম্পিউটারে যখন স্ক্রিন খোলা হবে ওপেন করা হবে তখন সাথে সাথে আয়াতকে দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে অথবা মোবাইল খুললে মোবাইলে সে আয়াত দেখে শিক্ষা গ্রহণ করবে হ্যাঁ এমন যদি কোনো আয়াত লিখে রাখা হয় কম্পিউটারের আপনার মনিটরের মধ্যে অথবা মোবাইলের আপনার সেই স্ক্রিনের মধ্যে তাতে কোনো সমস্যা হবে না কারণ এটার উদ্দেশ্য ভালো এই কারণে আর সেটা অবমাননাও তেমন একটা হয় না হ্যাঁ এই জন্য সেটা করা যেতে পারে আল্লাহ আমাদেরকে এই মাসালাগুলো মেনে চলার তৌফিক দান করুন ওসল আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন